এই নাম কীর্তন করা হয় যশমতি নন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন খান হরায় নম কৃষ্ণ যাদবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন ইত্যাদি তো সেটা নাম কীর্তন এবং মহা মহাপ্রভুর আদেশ আছে কীর্তন করতে কিন্তু কীর্তন তো শুধু নাম কীর্তন হয় না নাম কীর্তন সেটা সকল কেতনের সার আছে কিন্তু রূপ কেতনও আছে গুণ কেতনও আছে লীলা কেতনও আছে কেতন মানে ভগবানের কীর্তি প্রকীর্তিত কর তো কেতন তো নাম রূপে খল করতালের সাথে হয় হরিকথা দ্বারা কীর্তনও হয় তো ভক্তির সিন্ধু থে রূপ গোস্বামী মন্তব্য আছে যে কীর্তনের দ্বারা সুখদেবের সুখদেব গোস্বামীর ভক্তি পূর্ণ হল তো আমরা শ্রীমদ ভাগবতে অনুসন্ধান পাই না যে সুখদেব গোস্বামী কল কার্টাল দিয়ে নাম এর দ্বারা তার জীবন সফল করেছে তিনি হরি কীর্তনের দ্বারা কীর্তন করেছে সেটা হল কীর্তন আমাদের পরম আরাধ্য পরম গুরুদেব শিল ভক্তি সৃজন সরস্বর ঠাকুর ইনি বিশেষ করে হরি কথার দ্বারা হরি কীর্তন করেছে তিনি নিজে রচিত কবিতার মধ্যে লিখেছেন যে হৃদয়ে বলিলা কিবা দয়েতা দাসের সেবা গোপী ধানা কথা কীর্তন অর্থাৎ কিবা একজন আমার হৃদয়ের মধ্যে বলেছেন যে দয়েতা দাসের সেবা প্রতিষ্ঠিত ঠাকুর ঠাকুরের অননাম আছে Sri Vashabhanari Devi Dayata দাস তো তার হৃদয়ে একজন মানে একজন দিব্য আদেশ তাকে বলেছেন যে তোমার সেবা হচ্ছে কীর্তন করে কিরকম কীর্তন গোপীধন কথা কীর্তন গোপীধন হচ্ছে কৃষ্ণ আমাদের ধন আমরা মনে করি যে আমার ধন আছে ওই এলআইসি পলিসি টাকা যদি ব্যাংকে সঞ্চয় করা হয় আমরা মনে করি সেটা ধন কিন্তু গোপীদের ধন সেটা কি দুধ দধি কৃষ্ণ গোপী কৃষ্ণ গোপী ধন কথা হচ্ছে হরি কথা শ্রীকৃষ্ণের সম্বন্ধের কথা তো ভক্তি সিদ্ধান শাসক ঠাকুরের মুখ্য সেবা ছিল হরি কথা পরিবেশন কর হরি কথা কীর্তন হরি কথা দ্বারে প্রচার কর তো মহাপ্রভুর আদেশ আছে সদাইব হরি কীর্তন করতে তো হরি কথা সেটা এক মুখ্য প্রকার হরি কীর্তন তো কথা এবং নাম কীর্তনেও তো করে হারি কথায় তো বক্তা আছে এবং শ্রোতা আছে তো কীর্তনের সাথে শ্রবণ অপরিহার্য আছে যদি শ্রবণ না হয় তাহলে কীর্তন না প্রথমে শ্রবণ কমপক্ষে এতটুকু শ্রবণ করতে হবে এই আদেশ হারি কীর্তন করো হারি নাম বল আমরা যদি অন্যদের থেকে প্রেরণা এবং আদেশ না পাই হারি কীর্তন করতে তাহলে আমরা কিভাবে কীর্তন করতে পারি তো প্রথমেই শ্রবণ হবে আমাদের হিতেশী সাধুজন ভক্তজন আমাদের বলে কীর্তন কর কি রকম কীর্তন নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরি হরে হরি রাম হরে রাম রাম রাম হরে হরি তো শ্রবণ করতে হবে কিন্তু এমনি আমাদের বললে কীর্তন করতে আমরা কিভাবে প্রেরণা পাব কীর্তন করতে তাহলে আমাদের প্রশ্ন হবে কি জন্য আমরা কীর্তন করবো কি জন্য আমাদের মূল্যবান সময় নষ্ট করবে হারি নেন আমাদের টিভি দেখতে হবে ফ্যাক্টরিতে যেতে হবে অফিসে যেতে হবে কাজ করতে হবে তো ডিস্কো যেতে হবে তো সায়ন করতে হবে আমরা কেন কীর্তন করব কি জন্য কীর্তন করে থেকে আমাদের কি ফায়দা হয় কি মঙ্গল হয় কি লাভ হয় তো কীর্তন করা আগে আমাদের বুঝতে হবে কি জন্য কীর্তন করা উচিত তাহলে শ্রবণ করতে হবে তো কি জন্য বুঝতে হবে যে আমরা শরীর নয় শরীর ক্ষণস্থায়ী আছে নাশবান আছে কিন্তু আমরা আত্মা এবং আমাদের শাসক সম্বন্ধ আছে শ্রীকৃষ্ণের সাথে কিন্তু সেই সম্বন্ধ মানে ইনি হচ্ছেন প্রভু আমরা দাস আমরা সেবক তো সেই সম্বন্ধ ভুল করে আমরা এই ভৌতিক জগতে আসে কৃষ্ণ ভুলি সেই জীব আদি বাহিনী মায়া সংসার দুঃখ এবং কৃষ্ণকে ভুল করে কৃষ্ণ থেকে বহির্মুখ হওয়া ফলে আমাদের অনেক রকম সংসার দুঃখ ভোগ করতে হবে কমপক্ষে সেই সমস্ত দুঃখ সেটা আর একটা সংসার দুঃখ তো সেই সমস্ত কথা সংসার দুঃখ থেকে বাঁচানোর জন্য তো সম্পর্কে নিজের সন্ধানের জন্য তো হরি কীর্তন করতে হবে কারণ হরি কীর্তন হরি কীর্তন করা থেকে আমাদের সংসার ক্ষয় হয় তো প্রকৃত পক্ষে প্রেম অবস্থায় শুদ্ধ অবস্থায় ভক্তরা তো নিজে কিছু জন্য কেতান করে না তো শুধু করে কৃষ্ণের প্রশংসা করে প্রেম থেকে শুধু ভক্তরা তো কৃষ্ণ থেকে কিচ্ছু চান কিন্তু আমরা যারা বদ্ধজীব তো আমরা সবসময় নিজে সাথে জন্য বিচার করে তো সেই জন্য লোকেরা এরকম প্রশ্ন করে তো কীর্তন করে থেকে আমাদের কি লাভ হবে ভালো আরো ভালো হতো আমরা ডিস্কো ডান্স তার থেকে আনন্দ হয় ভালো হতো আমরা রেস্টুরেন্টে যেত এরকম সিজন আছে নয় রকম মাছের জন্য ভালো মাছ যদি খাই তো তার থেকে কিছু স্বাদ পাবো তো করে মানে আনন্দ হয় কিন্তু আমরা যদি বুঝি যে এইসব কৃষ্ণ অভক্তি করে থেকে অমঙ্গল হয় এবং ভক্তি করে থেকে আমাদের প্রকৃত মঙ্গল হয় তাহলে আমরা ভক্তি করব কিন্তু আমরা কিভাবে বুঝতে পারি প্রথমে শ্রবণ করতে হবে ভক্তদের থেকে প্রথমে শ্রবণ এবং তারপরে কীর্তন আমরা যদি শ্রবণ না করে কীর্তন করে তো সেটা প্রকৃত কীর্তন হবে না আমরা যদি মনে করি যে হ্যাঁ আমরাও কীর্তন করব কিন্তু কি জন্য কীর্তন করা উচিত এবং সেই নাম যা আমরা গাই তা অর্থ কি কৃষ্ণ কৃষ্ণ বললে এর কি বুঝতে হবে আমি যদি মনে করি যে আমরা হারি কীর্তন করি তো সেটা আমাদের আনন্দ কীর্তন করে থেকে আমাদের আনন্দ হয় তাহলে সেটা কীর্তন হবে না কারণ কীর্তন কীর্তন মানে শ্রীকৃষ্ণের আনন্দের জন্য আমরা যদি সেবক হই তাহলে নিজের আনন্দ বিচার হওয়ার উচিত না শুধুমাত্র ওই ভগবানের প্রভুর আনন্দ কিভাবে হবে আমাদের সেবকের থেকে সেটা সেবকের মনে মনোবৃত্তি এবং আমরা যদি কৃত্রিম ভাবে কীর্তন করি নিজের আনন্দের জন্য মানে ওই সুর গান চাল থেকে সঙ্গীতের থেকে আমরা আনন্দ পাব সেরকম মনোবৃত্তি যদি থাকে তাহলে সেটা কীর্তন হবে না আমরা অনেক তথাকথিত কীর্তনীয় দেখি যারা তারা খুব ফটো আছে মৃদঙ্গ বাজায় এবং অনেক রকম ভাব দেখায় কিন্তু সেই সব শ্রদ্ধা কি কৃষ্ণের আনন্দের জন্য যা নিজে অভিনয় করে থেকে আনন্দ করার জন্য তো যারা মানে সেই যারা এইরকম তথাকথিত কীর্তন করে তারা প্রকৃত পক্ষে কোটি কোটি জন্মায় সেই রকম কীর্তন করলেও তো কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবেন সেরকম বহু জন্ম পদে করি শ্রবণ কৃষ্ণ থেকে কি হয় তো মুক্তি হয় সংসার মোচন হয় কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ তো কৃষ্ণ মন্ত্র এবং কৃষ্ণ নাম কীর্তন করে থেকে সংসার মোচন হয় এবং কৃষ্ণের চরণে প্রেম ভক্তি করা হয় কিন্তু আমরা যদি নিজের আনন্দের জন্য কীর্তন করি তাহলে সেটা কীর্তন হবে না এবং সেই রকম কীর্তন করলে কোটি কোটি জন্মের মধ্যে তো কৃষ্ণ প্রেম সাধন হবে না কারণ প্রকৃতপক্ষে সেটি কীর্তন হচ্ছে তো কীর্তন করা আগে না সাথে শ্রবণ করতে হবে হরে কথা শ্রবণ কৃষ্ণ কে তো সাধারণত কারণ আমরা বদ্ধজীব এবং আমাদের বুদ্ধি একদম বিপরীত আছে মুক্ত অবস্থায় ওই ভক্ত মুক্ত অবস্থা মানে মুক্তির হিতবাম স্বরূপে মুক্ত অবস্থা হচ্ছে কলক ধামে এবং সেখানে ওইসব মুক্ত পুরুষ সদাইবা সবই প্রয়াস করে শুধু কৃষ্ণের আনন্দের জন্য কিন্তু বদ্ধ অবস্থায় আমরা সব কিছু করে নিজের সুখের জন্য তো কি হয় আমরা যদি ভক্তিতে প্রবেশ করে না চেষ্টা করে ভক্তিতে প্রবেশ করে কিন্তু আমরা ঠিক মতো শ্রবণ করে না তাহলে আমরা কৃষ্ণ এবং ভক্তি এইসব বিষয় আমরা মনে করব যে সেটা আমাদের আনন্দ বিধানের জন্য আমরা যদি ঠিক মতো শ্রবণ না করি তাহলে ওই বা ভাব গ্রহণ না কর অভাব থেকে আমরা মনে করব যে কৃষ্ণ ভক্তি হচ্ছে এই উপায় যা দ্বারা আমাদের আনন্দ হয় কারণ আমাদের মনোবৃত্তি এইরকম আছে এই ভৌতিক জগতে আমরা এইভাবে মনে করি সব সময় আমরা এইভাবে মনে করি এই জিনিস কি ভালো হয় আমার আনন্দের জন্য তাহলে গ্রহণ করতে হবে এবং ওই জিনিস ওই বিষয় খারাপ আছে আমার আনন্দের জন্য সেটা উপেক্ষা করতে হবে সংকল্প বিকল্প এটা মনে দুই বৃত্তি এটা ভালো আমি ভালো লাগে আমি গ্রহণ করছি এবং ওইটা খারাপ ভালো লাগে না ওইটা বর্জন করছি তো এইভাবে আমরা যদি মনে করি যে কৃষ্ণ ভক্তি সেটা আমার ওই রকম পরীক্ষা যদি করি তো কৃষ্ণ ভক্তি কি আমার জন্য ভালো হবে আমার ইন্দ্রিয় সুখের জন্য ভালো হবে অনেকে মনে করে না তো ভালো হচ্ছে না তো আমরা ভক্তি করব না এবং আর এই রকম জড় বুদ্ধি সম্বন্ধ ব্যক্তি আছে যারা মনে করে যে হ্যাঁ ও ভক্তি আমার ইন্দ্রিয় সুখের জন্য ভালো সেই জন্য আমি গ্রহণ করব কিন্তু তারা বুঝে না যে ওই কৃষ্ণ ভক্তি তো নিজের সুখের জন্য সেটা ভক্তি না ভক্তি এই শব্দের পরিভাষা আছে যে আমরা সব কিছু করি কৃষ্ণের সুখের জন্য ঋষিকেরা ঋষিকেশ সেখান তো সব મંદિરોદલો ભગવાન શ્રી કૃષ્ણ સેવાય যুক্ত হওয়া অনেক জন্য ভক্তি এবং নিজের সুখের জন্য সমস্ত শ্রেষ্ঠ করা যা আছে সেটা নয় সেটা সম্ভবত ভক্তির অপরূপ ছায়া কিন্তু সেইটা ভক্তি হয় না মিশ্রিত ভক্তি শুদ্ধ ভক্তি হচ্ছে যা মধ্যে নিজে চিন্তা হয় এবং অভক্তি হচ্ছে না ভৌতিক চিন্তা হচ্ছে সব কিছু করা নিজের সুখের জন্য এবং নিজের সুখ আমরা কিভাবে নিজের সুখ পরিচয় করে তো ইন্দ্রিয় সুখ ভৌতিক ইন্দ্রিয় সুখ তো সেই জন্য হরি কথা শ্রবণ করা আছে এবং কথা শ্রবণ করলে সর্বপ্রথমে এই বুঝতে হবে এই তত্ত্ব বুঝতে হবে ইনি হচ্ছেন প্রভু এবং আমরা দাস সাদের অনিত আমরা যখন এই কথা বলে বলছেন সেটা আমরা বুঝি কিন্তু যেহেতু আমরা সব কিছুই কেবল কৃষ্ণের সুখের জন্য না করি তাহলে বুঝতে হবে যে আমরা বুঝি না যে আমরা কৃষ্ণ দাস মুখে আমরা বলতে পারি আমি কৃষ্ণ দাস কিন্তু আমাদের নিজের আচরণে দেখতে হবে কি আমরা সব কিছু করি নিজের সুখের জন্য না কৃষ্ণের সুখের জন্য এই হচ্ছে পরীক্ষা শিল ভক্তি শ্রীরাম শ্রী ঠাকুর একবার বলেন যে সব কিছু যা আমি বল এবং ইনি অনেক দীর্ঘ সময় বক্তৃতা দিতেন তিনি বলেছেন যে সব কিছু যা আমি বলি তার ভিত্তি আছে এই কথা দৃক দৃশ্য বিচার তো দ্রষ্টা খেয়ে আছে এবং দৃশ্য খেয়ে আছে সাধারণত আমরা মনে করি যে আমি দর্শক আমি সব কিছু দেখি এবং মন্দিরে গেলে আমি ভগবানকে দেখব পুরীতে গিয়েই জগন্নাথের দর্শন হবে কিন্তু প্রকৃত পক্ষে আমাদের কোন শক্তি নেই ভগবানকে দেখতে আমাদের শক্তি নেই কোনো জিনিস দেখতে ভগবান আমাদের যদি শক্তি দেন তাহলে আমরা দেখতে পাই তো ইনি হচ্ছেন দর্শক এবং আমরা দর্শনের বিষয় আমি যদি মনে করি যে দুনিয়ার মধ্যে অনেক জিনিস আছে তো সিনেমা গেলে অনেক জিনিস ভালো জিনিস দেখা যাবে এবং ওই কলকাতায় অনেক বিল্ডিং আছে তো বেশি ভালো দেখা যায় না তো আমরা থাকে যাই এবং সেখানে ওই সুন্দর সুন্দর ফুল গাছ ওইসব দেখা হয় এবং পত্রিকা দেখি যার মধ্যে ওই সুন্দর সুন্দরী নারীদের ফটো রাখা হয় তো অনেক ভালো ভালো জিনিস আমরা দেখি এবং তার থেকে আমাদের চোখের আনন্দ হয় এবং আমরা মন্দিরে গিয়ে ভগবানকে দেখি এবং আমাদের আনন্দ হয় তো সেইভাবে মন্দিরে গেলে তো ভগবানের দর্শন হয় না দর্শনের অর্থ হচ্ছে যে আমরা ভগবানের সামনে এসে তার চরণে প্রার্থনা করে যে আমি আপনার দাস তো কৃপা করে আমাকে আপনার চরণ সেইবার সেইবার নিযুক্ত করুন তো ভগবান সবকিছু দেখেন আমরা কি উপযুক্ত ভগবানের সামনে আসতে ভগবান আমাদের হৃদয় দেখেন বাইরে থেকে এবং ভিতর থেকে তো আমাদের হৃদয়ের মধ্যে কি আছে কি আছে হৃদয়ের মধ্যে কি নির্মল কৃষ্ণ প্রেম আছে না কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎসর্য আছে ওই কাম ক্রোধ লোভ মোহাম্মদ ইত্যাদি যদি থাকে ওইটা কি যোগ্য আছে ভগবানকে দেখাতে তো আমরা যখন পর্যন্ত এই ভদ অবস্থায় আছে তো তখন পর্যন্ত ওই কাম ক্রোধ ইত্যাদি থাকবে সেজন্য অতি বিনম্র ভাবে ভগবানের সঙ্গে নষ্ট হবে এইভাবে না যে আমি এখন ভগবান দেখছি খুব ভালো দেখা যাচ্ছে না তো ভগবান আপনার আমি অনুপযুক্ত হলেও তো কৃপা করে আমাকে আপনা সেবকের মতো গ্রহণ করুন আমি আমার কোনো অর্হতা নেই যোগ্যতা নেই তবু আমার হৃদয়ের মধ্যে এইসব কাম ক্রোধ লোভ মোহাম্মদ ইত্যাদি থাকলেও একটু ইচ্ছাও আছে আপনার চরণ সেবা করতে তো আপনি ভাবগ্রাহী আছে তো সেই ভাব সেই সেবা ভাব গ্রহণ করুন এবং আমাকে আপনাদের শুদ্ধ ভক্তদের চরণ আশ্রয় দিয়ে আমাকে আপনা সেবায় নিযুক্ত করুন কিন্তু বুঝতে হবে যে যতক্ষণ পর্যন্ত এই হৃদয় মল থাকে ততক্ষণ পর্যন্ত আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্তি রাজ্যে ঠিক মতো প্রবেশ করতে পারি না সেজন্য কীর্তন করতে হবে যার থেকে চৈত দর্পণ মার্জন হৃদয় শুদ্ধ হয়ে যায় কিন্তু সেই কীর্তন ঠিক মতো করার জন্য সবানও করতে হবে তো কিভাবে আমাদের কীর্তন আসলে কীর্তন হবে আমরা যদি ধন জন সুন্দরের জন্য প্রার্থনা করি তাহলে সেটা কীর্তন হবে না সেজন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন যে আয়ুনন্দ চন্দ্র কিঙ্করম ফতিতাং মাং বিষমী ভগম যুধ হে ভগবান নন্দ তনুজ কৃষ্ণ আমি আপনার কিঙ্কর শিব কিঙ্কর কিঙ্কর এই শব্দের অর্থ হচ্ছে কিম করো আমি কি করব আপনার সেবার আমি প্রস্তুত আছি তো আমি আপনার কিঙ্কর কিন্তু এই কন আমি ভাবছি কিম করব কি করব নিজের জড় ইন্দ্রিয় সুখের জন্য আমি পতিত আছি আমি এই ভীষণ সংসার সাগরে ডুবে গেছি তো আমার কোন উপায় নাই তো আপনি আপনার নিজের কৃপা গুণ থেকে আমাকে উদ্ধার করুন এবং আমাকে আপনার চরণ রজের মধ্যে কণের মতো আমাকে লাগায় তো এইভাবে প্রার্থনা করতে হবে এই ভাবের সঙ্গে আমরা যদি কীর্তন করে নাম কীর্তন করে তাহলে তার থেকে প্রভাব হবে চৈত দর্পণে মনোজনম চিত্ত শুদ্ধি হবে তো আমরা কেন সেই রকম প্রার্থনা করি তো বুঝতে হবে আমাদের স্থিতি কি সাধারণত এই ভব্দ অবস্থায় আমাদের অহংকার খুব বেশি হয় সেজন্য আমরা কার্টার করকে শ্রীখ্রিস্টের চরণে প্রার্থনা করতে পারি না আমরা মনে করি যে আমি ভালো আমার কোন সমস্যা নেই আমি যদি কীর্তন করে আমি যদি ভক্তি করে তো ভগবান প্রসন্ন হওয়ার উচিত ভগবানের খুব বেশি ভাগ্য হচ্ছে যে আমি তাদের ভক্তি করছি তো সেইভাবে আমরা যদি অহংকার থেকে আমরা যদি ভক্তি করি তাহলে জন্মায় আমরা কৃষ্ণকে প্রাপ্ত করতে পারি না তো অতি বিনম্র ভাব থেকে কীর্তন করতে হবে আমাদের বুঝতে হবে যে আমার কোনো উপায় নেই আমি পতিত জীব আমি নিজেকে বড় মানি কিন্তু আমি খুবই অতি তুচ্ছ সমান আমি জানি না কি আছে ভক্তি তো এই অতি বিনম্র ভাবে আমরা যদি হরি কথা শ্রবণ করি কিভাবে ইনি হচ্ছেন প্রভু এবং কিভাবে আমরা দাস তো সম্পূর্ণভাবে যদি আমরা বুঝতে পারি যে আমাদের সকল ভৌতিক প্রচেষ্টা সব নিষ্ফল হতে হবে কারণ আমাদের সব ভৌতিক চেষ্টা তো ইন্দ্রিয় সুখের জন্য আছে কিন্তু ইন্দ্রিয় সুখ তো কিছুই না সেই জন্য ইন্দ্রিয় সুখের জন্য চেষ্টা করো চরম মূর্খ হয় এটা আমরা যদি বুঝতে পারি যে আমাদের একমাত্র কল্যাণের পন্থ হচ্ছে শ্রীকৃষ্ণের শ্রীচরণে শরণাগত পথে তাহলে আমরা কেতন করতে পারি কিন্তু সেই তো বুঝতে বারবার হরি কথা শ্রবণ করতে হবে একবার শুনলে আমরা ও ঠিক আছে খুব ভালো কথা বলেছে সেটা বললে আবার ঘরে ফেরে গিয়ে তো টিভি চালু করা এবং সব কিছু ভুল করা তো ওই সাধু তো কিছু ভালো কথা বলেছে না হ্যাঁ হ্যাঁ ভালো কথা বলেছে এবং দেখো কি আছে টিভিতে তো সব কিছু ভুল হচ্ছে ও টিভি না দেখলেও অনাদিকাল থেকে ওই দূষিত মন প্রবৃতি হওয়া ফলে তো একবার কৃষ্ণ কথা শুনলেও তো আবার ওই ভৌতিক বৃত্তি মনে আসে ঈশ্বর আহম আহম ভোগী এবং বারবার না শুনলে কি আমরা কৃষ্ণ দাস তো ভক্তি কলে আমরা চেষ্টা করব দাস না হতে প্রভু হতে আমি ভক্তি করছি আমি খুব ভালো মতে করছি আমি শ্রেষ্ঠ ভক্ত আছি তো এই রকম মনোভাব যদি আসে তো ভক্তি করলেও সেটা ভক্তি হবে না কারণ ভক্তির আধার হচ্ছে নম্রতা এবং শরণাগত ভাবনা বৃদ্ধি হচ্ছে এই জ্ঞান যে ভগবান এবং ভক্তদের কৃপা ছাড়া আমার কোন আশা কোন উপায় নাই সেই জন্য বারবার শুনতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রভু আমাকে দাস আমাদের একমাত্র কর্তব্য আছে এবং একমাত্র কল্যাণের পন্থ আছে কৃষ্ণ সেবা কর্তব্য এবং কিভাবে কৃষ্ণ সেবা করা হয় তো শুদ্ধ অপ্রাকৃত ইন্দ্রিয় দ্বারা ভৌতিক দূষিত ইন্দ্রিয়ার দ্বারা কৃষ্ণ সেবা না হতে পারে না তো ভক্তিতে প্রথম অবস্থান আমরা শুদ্ধ হয় না আমাদের অনেক ভুল ধারণা থাকে তবুও যদি আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্তদের কৃপা পাই তাহলে আমরা ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারি আমরা উপযুক্ত নেই কৃষ্ণ ভক্তি করতে কৃষ্ণ ভক্তি কম করতে পারে কৃষ্ণ ভক্তি সুখদেব গোস্বামী সনাতন গোস্বামী পরীক্ষিত মহারাজ রূপ গোস্বামী এরা অনেরা ভক্ত এবং আমরা সেই আমরা তাদের মনোবৃত্তি এবং ভাবনা থেকে দূর আছে কিন্তু তাদের কৃপা দিয়ে আমরা ভক্তিতে প্রবেশ করতে পারি ভক্তি আরম্ভ করতে পারি সেটা সাধনা ভক্তি বলা হয় তো ভক্তি এই শব্দ আসল অর্থ আছে প্রেম ভক্তি ভক্তি মানে এই ওই সম্পূর্ণ ভাবনা সম্পূর্ণ চিন্তা তো শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণের জন্ম সব চেষ্টা কৃষ্ণের জন্ম সব কথা কৃষ্ণ কথা কৃষ্ণের প্রীতির জন্য বলো ওইসব চিন্তা যা হয় কৃষ্ণের জন্য কৃষ্ণের সম্বন্ধে এবং সবই কার্য তো কেবল কৃষ্ণের জন্য তো আমরা সেই শুদ্ধ অবস্থা থেকে অনেক দূরে আছি সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং আমাদের দয়ালু আচার্যজন আমাদের জন্য সাধনা ভক্তি পন্থা দিয়েছে যার দ্বারা আমরা ধীরে ধীরে আস্তে আস্তে তো ভক্তি অভ্যাস কর থেকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি করতে পারে তো প্রথমে প্রথম অবস্থায় ভক্তিতে ওই সাধনা ভক্তিতে সেটা অভ্যাস আমরা শ্রবণ কীর্তন ইত্যাদি করি কিন্তু আমরা ঠিক মতো ওইটা শিশুদের খেলা মতো তবু যদি আন্তরিক নিষ্কপট চেষ্টা করা হয় তাহলে শ্রীকৃষ্ণ এবং তাদের শুদ্ধ ভক্ত সন্তুষ্ট হবে এবং আমাদের আশীর্বাদ দেবেন যাতে আমরা আরো প্রগতি করতে পারি কিন্তু ভক্তি কলয় সাধনা ভক্তি কলয় মায়া প্রভাব কমে যায় না পরন্তু অনুভবে তো সম্ভব হয় যে আমি যদি চেষ্টা করি ভক্তি করতে তো মায়া প্রভাব বেশি হয়ে যায় কারণ মায়া আমাদের দেখছে যে আমরা চেষ্টা করছি মায়া কবল থেকেই মুক্ত হতে তো মায়া হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ কিঙ্করি কিন্তু তাদের দায়টা আছে পথিত বদ্ধ এই দায়িত্ব আছে পথিত জীবদের বন্ধন করে এবং যে কোনো বদ্ধজীব যদি চেষ্টা করে সে বন্ধন থেকে মুক্ত হতে তো মায়া আর বিশেষ দায়িত্ব আছে সেই ভক্ত না ভক্তি পথে পথিককে পরীক্ষা দিতে যে এই বদ্ধ জীবের কি উদ্দেশ্য আছে কৃষ্ণ চরণ প্রাপ্তি না ভক্তির নামে নিজে লাভ পূজা প্রতিষ্ঠা বৃদ্ধি করে তো মায়া আমাদের এইভাবে পরীক্ষা করে তো অনেকবার দেখা সাধারণত দেখা যায় যদি কেউ সাধনা ভক্তি শুরু করে তাহলে মায়া আমাদের আরো বেশি পরীক্ষা করে এবং সেভাবে অনুভব হয় যে ওই ভক্তি করা থেকে আমার কাম ক্রোধ লোভ ইত্যাদি বাড়ছে কি করে সম্ভব হয় তো যদি এই রকমে হয় তো বুঝতে হবে যে আমরা একটু প্রগতি করছি কারণ মায়া আমাদের লক্ষ্য করেছে যে আমরা চেষ্টা করছি ভক্তি পথে এবং সেই জন্য আমাদের পরীক্ষা দিচ্ছে আমাদের বেশি প্রলোভন করে তো কেন আমাকে মায়াকে ছেড়ে দিচ্ছে আমরা এই তো জীবনে বান্ধব এবং বান্ধবী সম্বন্ধে ছিল তো এইখান আমাকে ছেড়ে দিচ্ছে কেন এসো আমার আরো অনেক কিছু আছে তোমাকে দিতে আমি দুঃখিত যে তোমাকে এই তো দুঃখ দিলাম এখন তোমার জন্য আমি খুব ভালো বিবস্ত তো এই কৃষ্ণ ভক্তি করা দরকার নেই আমার সাথে ফিরে আসুন হম মায়া আমাদের পরীক্ষা করে না অন্যভাবে সূক্ষ্মভাবে মায়া আমাকে বলছে যে ভক্তি করো সেটা খুব ভালো আমি খুব অনুমোদন করি তো ভক্তি থেকে অনত্র ভাবে তোমার লাভ পূজা প্রতিষ্ঠা বাড়বে তো মায়া আমাদের এইভাবে ফান লাগেছে যে ভক্তির নামে আমরা অভক্তি করি সেই জন্যেই শুনতে হবে শ্রবণ করতে হবে তো প্রথমেই শুনতে হবে তো আমাদের কি সম্বন্ধে আছে কৃষ্ণের সাথে কি জন্য ভক্তি করার দরকার আছে সেটার সম্বন্ধ জ্ঞান বলে এবং অবিধেয় হচ্ছে কি করে ভক্তি করা হয় এবং ভক্তি করার মধ্যে কি রকম বিঘ্ন আছে এবং সেই সব বিঘ্ন কিভাবে বুঝতে হবে কিভাবে পরিচয় করে এবং কিভাবে বিঘ্ন থেকে মুক্ত হবে তো সেটাই শুনতে হবে এবং শুনতে হবে আমাদের প্রয়োজন কি আছে আমরা কি জন্য ভক্তি করছি যাতে আমরা সুযোগ পাব কৃষ্ণের চরণ সেবা করতে তো সেই কৃষ্ণের চরণ সেবা কি রকমে হয় দাসরথিতে না সৎকরথিতে বাৎসল্যরথিতে না মধুর রথিতে মুক্ত অবস্থায় ভক্তরা কি করে কৃষ্ণ চরণ সেবক বললে কি বোঝায় সেটা কি সেটা শুনতে হবে কিভাবে অপ্রাকৃত জগতে ভক্তরা কৃষ্ণ সেবা করে কিভাবে নন্দ যশোদা শ্রীকৃষ্ণের লালন পালন করে কিভাবে ব্রজ গোপীরা প্রেম প্রীতি প্রিয়াবিলাস করে কৃষ্ণের সাথে কিভাবে কৃষ্ণের গোপগণ সক্ষ রসে শ্রীকৃষ্ণের সাথে ব্যবহার করে এবং কিভাবে শ্রীকৃষ্ণের সেবকগণ তাদের সেবা করে যাতে আমাদের রুচির উৎপত্তি হবে যে আমিও সেইভাবে কৃষ্ণের সেবা করতে চাই সেটা প্রয়োজন কথা আমাদের পরম প্রয়োজন আছে কৃষ্ণ প্রেম প্রাপ্ত এবং সেই প্রেম শুধু ধারণা হবে সেটা ব্যবহারে রূপে প্রকট হয় তো গোপীরা তাদের প্রেম প্রকট করে কৃষ্ণের সাথে তাদের সাথে নৃত্য করে রাস রাস নৃত্য সেটা সেবা কৃষ্ণ সেবা এবং কৃষ্ণের বন্ধুজন কৃষ্ণের সাথে তো গোচারণ করে কৃষ্ণের সাথে নাচে গায় তো এই হচ্ছে মুক্ত অবস্থায় কৃষ্ণের সেবকন আমরা এখন বদ্ধ অবস্থায় সাধনা ভক্তি করে কিন্তু সেটাও শুনতে হবে যে এই ভক্তি করা থেকে কি ফল চরম ফল কি আছে কি জন্য আমরা করছি ভক্তি থেকে ভক্তি হয় সাধনা ভক্তি করা থেকে মানে বিধিনিষেধ পালন করা থেকে রুচি প্রাপ করা যায় এবং সেই রুচি থেকে রাগ অনুরাগ হয় কৃষ্ণের জন্য তো অনুরাগ উৎপত্তি যদি হয় তাহলে বিধিনিষেধ পালন না করলেও তো কৃষ্ণ সেবা হৃদয় থেকে সেরকম স্মৃতি হয় কৃষ্ণের সেবা করে তো এই সকল শুনতে হবে কি জন্য কৃষ্ণ সেবা করা হয় আমাদের কি কল্যাণ হবে তা থেকে কিভাবে কৃষ্ণ সেবা করে এবং কৃষ্ণ সেবা পথে কি কি রকম বাধ্য হয় তো বুঝতে হবে যদি ঠিক মতো না বুঝি তো শুদ্ধ নিয়ম ভক্তি কি আছে এবং মিশ্রিত ভক্তি কি আছে তাহলে সম্ভব হয় যে আমরা শুধু দেখার জন্য ভক্তি করে সম্ভব যে সম্ভব হয় যে আমরা নিজেকে মনে করে যে আমি ভক্ত আমি ভক্তি করছি কিন্তু সেটা শুধু মায়া প্রতিফলন রূপ তথাকথিত ভক্তি তো শুনতে হবে ভক্তি কি আছে কিভাবে করা এবং ভক্তি করা থেকে পরম প্রয়োজন কি হয় তো কীর্তনের সাথে মহাপ্রভু আদেশ আছে কীর্তনীয় সদা তো নাম কীর্তনের সাথে হরি কথা কীর্তন বলতে এবং শ্রবণ করতে হবে শ্রবণ না করলে বার ঠিক মতো শ্রবণ না করলে ঠিক মতো কীর্তন করা সম্ভব হয় না সেই জন্য ভক্তি পথে কীর্তন শ্রবণ কীর্তন প্রথমে শ্রবণ তারপর কীর্তন তারপর শ্রবণ তারপর কীর্তন শ্রবণ কীর্তন শ্রবণ কীর্তন সদৈব শ্রবণ কীর্তন করতে হবে এবং সেই শ্রবণ তো শুদ্ধ ভক্তদের থেকে করত অনেক ঘাতক আছে যারা তথাকথিত হরি কথা বলেন কিন্তু তারা মনোরঞ্জনের মতো হরি কথা বলে আমাদের মনোরঞ্জনের জন্য কিন্তু যারা আমাদের প্রকৃত কল্যাণকারী আছে তারা আমাদের মনে রঞ্জনের জন্য কথা বলে না আমাদের পরম সাথে জন্য কথা বলে এবং আমাদের পরম কল্যাণ এবং দূষিত মনে রঞ্জন তো কিনা বরং আমাদের প্রকৃত কল্যাণ হবে আমরা যদি মনে দেখতে পেয়ে সত্য বচ্চন শুনি যে আমাদের কি অবস্থা আমরা সব বদমাস আছি এটা শুনলে লোকের মনোরঞ্জন হয় না কিন্তু কল্যাণ হতে পারে আমরা যদি বুঝতে পারি যে আমার নিজের দোষে আমি কৃষ্ণ থেকে অনেক দূর আছে আমার কাম ক্রোধ লোভ ইত্যাদি পোষণ করার থেকে আমি বুঝতে পারছি না আমাদের প্রকৃত মঙ্গল কিভাবে হয় আমি যদি এইসব যদি শুনতে পারি আমি যদি সহনা করে এইসব কথা শুনতে তাহলে আমাদের প্রকৃত মঙ্গল হতে পারে যেমন একজন রোগী যদি ডক্টরের কাছে যায় এবং ভাই আমার রোগ খুব অসুস্থ আছি আমাকে ট্রিটমেন্ট দিতে হবে কিন্তু ওই ট্রিটমেন্ট এই তো কিছু খারাপ হবে না তো ওই সব মেডিসিন যা আমাকে দেবেন তো সেটা মিষ্টি হতে হবে এবং কোনো অপারেশন হবে না কাটা হবে না তো যদি পেশেন্ট ডক্টরকে অনেক কন্ডিশন বলে কিভাবে উপকার হবে তো সেইটা সম্ভব হবে না তো চিকিৎসায় খুব কঠু যাওয়া দেওয়া ঔষধ দেওয়া হয় এবং যদি অপারেশন করার দরকার আছে তো দরকার আছে পেশেন্ট যদি বলে অপারেশন হবে অপারেশন নেব না ঠিক আছে মারা যায় তো আমরা যদি বলি যে আমরা ভক্তি করব কিন্তু ভক্তি এই মানে মিষ্টি মধুর তো আমরা শুধু মধুর কথা শুনব যে মনের জন্য রঞ্জন হবে মনোরঞ্জন হবে তাহলে আমরা নিজেকে বঞ্চনা করছি আমরা বুঝতে হবে যে এই ভক্তি মধুর আছে কিন্তু আমরা এখন ভক্তি থেকে অনেক দূর আছে আমরা আনন্দ খুঁজছি ওই অমধুর ভৌতিক কাম করবি তাদের মধ্যে সেই জন্য আমাদের কড়া চিকিৎসা নিতে হবে তাহলে আমাদের আশা হবে সেই জন্য শুরু থেকে নম্রতা হতে হবে যদি মনে করি যে সব কথা শুনে তো ভালো লাগে না আমি ওই রকম পাতকের কাছে যাব যা থেকে আমি শুধু মধুর লীলা কথা শুনবো শুনলেও আমরা বুঝতে পারি না যতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করি এই ভৌতিক সংসারের মধ্যে আনন্দ প্রাপ্ত করা ততক্ষণ পর্যন্ত কৃষ্ণের অপ্রাকৃত লীলা মাধুরী বুঝাতে কোনো প্রশ্ন হয় না তো শ্রবণ করতে হবে কীর্তন করতে হবে এবং এইভাবে আমরা যদি প্রকৃতপক্ষে শ্রবণ করি নিষ্কপট মানসে তাহলে আমরা প্রকৃতপক্ষে কীর্তন করতে পারি তারপর প্রকৃত ভক্তি পথে উন্নতি হতে পারে সেই জন্যে মহাপ্রভুর আদেশ আছে বা কৃষ্ণ কীর্তন করতে হবে তো কৃষ্ণ কীর্তন কি আছে সেটা শ্রবণ করা থেকে বুঝতে হবে হরে কৃষ্ণ তো এর সম্বন্ধে কোন প্রশ্ন আছে যদি কোনো প্রশ্ন নেই তো কি অর্থ যে কেউ আমার কথা বুঝিনি না আপনারা মনে করে যে এটা বেকার আছে যে প্রশ্ন করার দরকার নেই নাকি না মনে করছেন যে যথেষ্ট শুনেছি এবং প্রসাদ নিতে হবে এখন পেটে পোষণ হতে হবে তাহলে আমরা প্রসাদ গ্রহণ করতে পারি না আমি যদি মনে করি যে প্রসাদ তো শুধু পেটে জন্য আছে তাহলে আমরা পেট তো বড়ে যাবে কিন্তু প্রসাদ সেবা করা ফল তো হবে না বুঝতে হবে যে কৃষ্ণ প্রসাদ সমান সাধারণ খাদ্য জিনিস নেই এটা দাও রূপে কৃষ্ণের কৃপা সেটা বিশেষ করে পেতে জন্য না এটা আত্মার জন্য হরে কৃষ্ণ